তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে গুণাহ সূত্রসহিতা দৃষ্টিহি আজ পর্যন্ত আমরা দেখেছি যে বিকরণ প্রত্যয়ে এর প্রভাব দ্বারা ধাতুতে গুণ হয় যেমন ভূ সপ তি এখানে টালব্যসকার যে ইৎসঙ্গক টালব্যসকার এর গুণ এর জন্য গুণ প্রেরণা দেয় আর সেজন্যে ভো ভো অতি ওকার আর এখানে এই যে সপ এর যে পকার পকার না হলে আমরা দেখেছিলাম যে যেমন লিখ লিখ ধাতু লিখতি এখানে যদিও বিকল্পতে হচ্ছে স সকার আছে যার ফলে গুণ হবে গুণ করার জন্য প্রেরণা দেয় কিন্তু প্রকারের ভাবে ইৎসঙ্গ প্রকারের ভাবে প্রকারের ভাবে গুণ নিষেধ হয় তো সেজন্য লেখাতি নাকি লেখাতি কিন্তু ভূ ভ ওকার গুণ হয় সপের প্রভাবে আর এমনি কৃষ কর্ষতি ভুয়াদিগণে এই ধাতু আবার আসছে চুদারিগণে কৃষ ওখানে প্রকার বিকরণ হচ্ছে সা প্রকারের অভাবে গুণ হয় না কৃষাতি তো কর্ষতি কৃষাতি দুটো রয়েছে ভুয়াদিগণে গণে কর্ষাতি কৃষতি কৃষাতি আর জি ধাতু ভুয়াদিগণে জি যে আর যেরকম ভুয়াদিগণে ভূ ধাতু ভো হয় তারপরে আহ করে চৌবায়াবাহ ভবতি সেই রকম জি ধাতুও জি জে আয়াদেশ করে জয়াতি তো এই সমস্ত কিছু আমরা দেখেছিলাম আগেই এখন আজ আমরা দেখব সূত্র সহিত দৃষ্টি কেন এই কোন কোন কোন সূত্র এর অর্থটা কি এই সমস্ত কিছু আমরা জানব তাহলে লেখা আছে এখানে এতাবত अस्माभिः দৃষ্টম ইয়াদ ভুয়াদিগণে धात्वङ्गस्य स्वरे गुणः भवति केषां स्वराभ्यां गुणादेशः भवति काभ्यां नियमाभ्याम् इत्यपि अस्माभिः दृष्टम् कानिचन उदाहरणानि अपि निरूपितानि आसन् इदानीं पुनः गुणविषये विचारयाम अस्मिन् पर्याये সূত্রসহিতা চর্চা করিষ্যতে এমনি সেরকম যে যে আমি বলেছিলাম এখন যে যেমন বুধ ধাতু বোধতি ভূ भो भवति जी धातु जे জয়াতি কৃষ ধাতু কর্ষ কর্ষতি এখানে যেখানে ভুয়াদিগানে সাপ হয় তো সেজন্য সুকার দ্বারা প্রেরণা হয় গুণ গুণের জন্যে আর প্রকার আছে বলে গুণ নিষেধ হয় না তো এখন আমরা এ সমস্ত কিছু দেখব কেন এ সমস্ত কিছু হচ্ছে ওকে ওকে তাহলে पाणिनिः अष्टाध्यायी नाम ग्रन्थं रचितवान् तत्र संस्कृतभाषायाः सम्पूर्णं মানচিত্রম লভ্যতে তো এই গত সপ্তাহে গত সপ্তাহে আমরা দেখেছিলাম এই সমস্ত কিছু এখন आगे भ्वादिगणे धातोः अन्तिमः वर्णः इ इ उ उ रि अस्ति चेत् तस्य वर्णस्य गुणः भवति यथा भू भो जि जे श्रीसर् अस्तु उपरि लिखितः नियमः पूर्वमेव दृष्टः किन्तु अयं नियमः कुतः आगतः इति चेत् भू शप्ति भवति इति उदाहरणं पश्यामः प्रतिभोन् Hmm. হ্যাঁ এখানে গুণস্য চিন্তনক্রমः হ্যাঁ আহত্য পড়বো হ্যাঁ, হ্যাঁ, তো এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রক্রিয়া এটা দৃশ্যি মানে সমস্ত কিছু মিলিয়ে প্রক্রিয়াটা হচ্ছে এইরূপ ধূপ প্লাস স প্লাস টি लशक्व तद्धिते हलन्तं तस्य लोपः इति सूत्रैः शकारपकारयोः লোপः ভূ প্লাস অ প্লাস টি অর্থাৎ বলছে যে ভূ প্লাস স প্লাস টি এখানে লসক্য তদ্ধিতে হলন্তম এই দুই সূত্রের দ্বারা ইট সংজ্ঞা হচ্ছে এবং তস্য লোপদাহা সেই সংজ্ঞক বর্ণের লোপ হচ্ছে হতে বলেছে ইতি সূত্রেই সকার পকারয় লোপহ লোপ হয়ে আদমিত উপহ দ্বারা সরি ইৎসঙ্গক হয়ে এবং তস্য লোপহ দ্বারা তার লোপ হয়ে থাকছে ভু প্লাস স প্লাস তি এরপর প্রক্রিয়া বলছে তিন শীত সার্বধাতুকম ইত্যনেন সপ্রত্যয়স্য সার্বধাতুক সংজ্ঞা আচ্ছা এরপর বলছে প্রক্রিয়া যে কিংশিক সার্বধাতুক দ্বারা সব প্রত্যয়ের সার্বধাতুক সংজ্ঞা হয়ে থাকে মানে সব প্রত্যয়টা সার্বধাতুক সংজ্ঞা প্রাপ্ত হয় সার্ব তারপর প্রক্রিয়া বলছে সার্বধাতু কার্যধাতু কয়হ ইত্যনেন সার্বধাতু প্রত্যয়ে পরে ইগান্তস্য ইগান্তঙ্গস্য ইকহ গুণহ সার্বধাতু কার্যধাতু কয়হ এই সূত্রের দ্বারা সার্বধাতুক প্রত্যয় পড়ে থাকলে ইক ইগন্ত অঙ্গের ইকের গুণ হয় দিয়ে অবশিষ্ট মানে সূত্র রুট এরকম হচ্ছে ধো প্লাস অ প্লাস টি এরপর প্রক্রিয়া হলো ইচয় বায়াবয়হ ইত্যনীন ও স্থানে অব এই ইচ বায়াবয়হ এই সূত্রের দ্বারা যে হলো সেই ও এর স্থানে যে ঢো হচ্ছে সেই ওই স্থানে অ ধ ধ প্লাস ধ প্লাস অ প্লাস প্লাস অ প্লাস ই বর্ণ মিলানে এবং এই বর্ণ মিলনে ভবতী এইরূপ এইরূপ হচ্ছে আর কি তারপরে স্যার পড়বো হ্যাঁ তো এখন দেবাশিস ভাই আবার এসেছি এখন হ্যাঁ আমরা এগিয়ে যাব এক মিনিট দেবাশিস ভাই শুনতে পাচ্ছ ওকে যাই হোক তোমাকে মিউট করছি ओके प्रतिभवन् अधुना अच्छा अधुना सोपानेन परिशीलये परिशीलय परिशीलयिष्यामः परिशीलयति परिशीलयति এর লৃট পরিশীলয়িষ্যামः এখানে স্যার স্যার এখানে বলছে সোপান সোপানেন কথাটার অর্থটা কি বলতে চাইছে মানে উপরে উক্ত সূত্রকে ধরে নাকি সোপান সোপানেন সোপানেন সোপান জানো সোপান সোপান মানে কি সোপান মানে ওই মানে সোপান মানে ধাপ মানে ধাপ ধাপ ধাপ ধাপে ধাপে এখন উপরে যেটা লিখেছিল এখানে ক্রমশ আমরা এ সমস্ত কিছু দেখব পরিশীলনম পরিশীলন হ্যাঁ। মানে আমরা ভালোভাবে আমরা দেখব পরিশীলন করা পরিশীলয়িষ্যামः লিট হ্যাঁ, হ্যাঁ সোপান হ্যাঁ এটা কি বললেন মানে উপর থেকে ধার করে নাকি হ্যাঁ ধাপ ধাপ এক প্রথম ধাপ দ্বিতীয় আচ্ছা, ধাপ আচ্ছা, তৃতীয় হ্যাঁ, ধাপ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি সোপান মানে সোপান সিঁড়ি আচ্ছা। সিঁড়ি সিঁড়ি হলে তো অনেক সোপান রয়েছে সিঁড়ি হলে আচ্ছা, প্রথম সোপান দ্বিতীয় সোপান তৃতীয় সোপান যেখানে এক ক্রম এখানে এখানে এক ক্রম আছে তো লসকোতে তিথে হলন্ত্যম তসিলোভ তারপরে তিংশিত সাবধাতকম তারপরে সাবধাতকয়োः তো ক্রমেণ ক্রমেণ সোপানেন মানে ক্রমেণ ধাপ ধাপে ধাপে प्रथमतया शप् प्रत्ययः अवगन्तव्यः প্রথমতভাবে সব প্রত্যয় অবগত সব প্রত্যয়টাকে আমাদের বোঝা উচিত সব প্রত্যয়ে সকার না তিষ্ঠতি সব প্রত্যয়ে যে সকার সেটি থাকে না অপিতু অপগচ্ছতি কিলহ এবং সেটি কিলা অবয় অবয় কিলা বিসর্গ হবে না কিলা হ্যাঁ ছিল কিমর্থম হ্যাঁ। ইতি জানমহ আচ্ছা এটা কেন হয়ে থাকে এটা আমরা জানবো দশকোতথিতে ইতি সূত্রেণ প্রত্যয়স্য আদৌ ইৎসঙ্গা আচ্ছা দশকোতথিতে এই সূত্রের দ্বারা প্রত্যয়ের আদিতে স্থিত সকারের ইৎসঙ্গা হয় তদা তস্য লোপः ইত্যাদ ইৎসংযোগস্য সকারস্য লোপः তারপর তৈসীয় লোপহ এই সূত্রের দ্বারা ঈদ সংগক যে সকার তার লোপ হয় ইদানিং এতাক অবগচ্ছতু এখন এটা আমাদের জানতে হবে যস্মিন প্রত্যয়ে সকারহ ইট যে প্রত্যয়ে সকারটা ইট সংজ্ঞক ইট সংজ্ঞকহ বর্ণহ অস্তি যে প্রত্যয়ে সকার ইচ্ছং সকার বর্ণ থাকে प्रत्ययः সেই প্রত্যয়টি শীত ইতি উচ্চাতে মানে সেই প্রত্যয়টি শীত এই নামে পরিচিত হয় শীত যস্মিন সকারহ ইত সপ্রত্যয়হ শীত যেখানে সকার ইত হয় সেই প্রত্যয় শীত নামে পরিচিত সকার ইত শীত ইতি বহুব্রীহি সমাসহ মানে সকার ঈদ যার সে হচ্ছে শীত এটা হচ্ছে বহুব্রীহি সমাস সব বিকরণ विकरन्तस्थये সকারস্য ইৎসংজ্ঞা অস্তি সব এই বিকরণ বিকরণতত্ত্বয়ে সকারের ইৎসংজ্ঞা হয় অতঃ সব প্রত্যয় শীত ইতি উচ্চতে তাই সব এই প্রত্যয়টি শীত নামে পরিচিত ঠিক আছে এটা স্পষ্ট হ্যাঁ হ্যাঁ পরে सर्वधातुकम् কিঞ্চিত সার্বধাতুকম ইতি সংজ্ঞা সূত্রম আমরা তো জানি যে সূত্র আমরা ছ রকম ভাবে সূত্র পেয়ে থাকি যেমন সংজ্ঞা চ পরিভাষা চ বিধি নিয়ম এইব চ অতি অধিকার ষডবিধম সূত্র লক্ষণম এই এই ছ প্রকার সূত্র লক্ষণের মধ্যে এখন আমরা পড়ছি কিঞ্চিত সার্বধাতুকম সূত্রটি হচ্ছে সংজ্ঞা সূত্র অনিল यः प्रत्ययः तिङ् वा सीत् वा अस्ति स प्रत्ययः সার্বধাতুকম আচ্ছা বলছে তিনশিত সার্বধাতুকম এই যে সংজ্ঞা সূত্র তার অর্থটা হচ্ছে তিনশিত সার্বধাতুকম এই সূত্রের অর্থ হচ্ছে ইহ প্রত্যয় তিন বা শীত বা মানে যে প্রত্যয়ের যে প্রত্যয় তিন বা শীত বা তিন থেকে থাকে বা তিন বা শিখ থেকে থাকে সহা প্রত্যয় সেই প্রত্যয়টি সার্বধাতুকম অর্থাৎ সার্বধাতুক এইরূপ সংজ্ঞা প্রাপ্ত হয় সার্বধাতুকম একা সংজ্ঞা সার্বধাতুকম এটি একটি সংজ্ঞা একং নাম তাবতেব ব্যাকরণে বহুমি নামানি শান্তি আমরা জানি যে ব্যাকরণের বহু নাম থেকে থাকে এবং হ্যাঁ, একম নাম ও দেব মানে একটি নাম তখনই দেওয়া হয়ে থাকে যখন ব্যাকরণে বহুরাম থেকে থাকে এবং তার মধ্যে সার্বধাতুকম হচ্ছে এরকম একটি আধিক্যেন তেসাম নাম স্বতন্ত্রতায়া কোপি অর্থ নাস্তি কেবলম নামকরণম অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের নিজস্ব কোনো অর্থ থাকে না কেবল নামকরণ হয়ে থাকে তরহি তাহলে সপ্রত্যয় শীত ইতি উপরে উত্তম আমরা উপরেই দেখলাম যে সপ্রত্যয়টা শীত কারণ সপ্রত্যয়ে সকালটা ঈদ সংজ্ঞা প্রাপ্ত হচ্ছে তাই শীত বলছে সহ সার্বধাতুক ইতি অত্র উত্তম আর এখানে বলা হচ্ছে যেহেতু সপ্রত্যয়টা শীত তাই এটি সার্বধাতু অতহ সপ্রত্যয় সার্বধাতুক সংজ্ঞা নাতি অথব প্রত্যয়টা সার্বধাতুক সংজ্ঞা প্রাপ্ত হলো তাহলে সারাংশটা এরকম দাঁড়ালো সূত্রেই না অর্থাৎ কিঞ্চিত সার্বধাতুকম না সব প্রত্যয় সার্বধাতুক ইতি অবগচ্ছামহ তাহলে আমরা এটা পেলাম আলোচ্য সূত্রে দ্বারা যে মানে কিঞ্চিত সার্বধাতুকম সূত্রের দ্বারা যে সব প্রত্যয় এটি সার্বধাতুক মানে এটা আমরা জানতে পারলাম যে সব হচ্ছে সার্বধাতুক তুহিনাহ সূত্রার্থহ অত্র উত্তম পূর্ণ সূত্রার্থ এখানে দেওয়া হলো এখানে বলা হচ্ছে কিঞ্চিত সার্বধাতুকম ধাতু কিঞ্চিত প্রত্যয় সার্বধাতুক সংজ্ঞকো ভবতি ধাতু বিহিত ধাতুর পর বিহিত তাহলে এই পাঠটি আমরা আবার আমরা অন্য সময় আমরা করব যখন সবাই এসেছ আর সেজন্য এই এই রেকর্ডিংটা আমরা শেষ করছি একখানি